এখানের তফসিরের মজাটা বোঝার জন্য গ্রামারের একটা নীতি আমাদের জানা থাকলে এখানের তফসিরের মজাটা বুঝবে গ্রামারের পরিভাষায় যে কথা বলে তাকে তাকে ফার্স্ট পার্সন বলা হয় যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পার্সন যার সম্পর্কে কথা বলে তাকে বলে থার্ড পার্সন বুঝে থাকলে একটু বলুন তো কথা যে বলে তাকে কি বলে যার সাথে কথা বলে আর যার সম্পর্কে কথা বলে থার্ড পার্সন মুসল্লি নমাজে দাঁড়াইয়া যখন আলহামদু শব্দ উচ্চারণ করে তখন ওই আল্লাহ তারা জিজ্ঞাসা করেন লিমানিল হামদু কার জন্য প্রশংসা তখন জবাব দেয় আল্লাহ যিনি তার জন্য বলেন তো তার কোন ফার্সন হইল আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার আল্লাহকে জবাবে বলে রব্বুল আলমিন যিনি তিনি এবার বলেন তিনি কোন পার্সন আল্লাহ জিজ্ঞাসা করেন রব্বুল আলমিন কে বলে রহমান যিনি তিনি আবার থার্ড পার্সন আল্লাহ জিজ্ঞাসা করেন রহমানকে বলে রহিম যিনি তিনি আবার তার পার্সন আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে বলে হাসরের দিনের মালিক যিনি তিনি আবার তার পার্সন বারবার আল্লাহর বেলায় আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেছেন অথচ সে আল্লাহর সাথে তার পার্সনে কথা বলে এই জন্য আল্লাহ তাকে সতর্ক করে দিয়া বলেন তুই আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এখানে কোনো তার পার্সন নাই তুই যা বলার সরাসরি আমাকে বল আমার যা বলার সরাসরি তোকে বলবো তখন বন্দা পার্সন পরিবর্তন করে যিনি আল্লাহ তার এবাদত করি বলে না বলে ইয়া কানা আবুদু তোমাকেই এবাদত করি পার্সন পরিবর্তন হইল কিনা ইয়া কানা বুধুর মধ্যে ইয়া পার্সন পরিবর্তন হইল কিনা পার্সন পরিবর্তন হইল এতক্ষণ বলল যিনি আর তিনি এবাদত করি কার যিনি আল্লাহ তার আল্লাহ কে রব্বুল আলমিন যিনি তিনি রব্বুল আলমিন কে রহমান যিনি তিনি রহমান কে রহিম যিনি তিনি রহিম কে আসরের দিনের মালিক যিনি তিনি এবাদত করো কার হাসরের মালিক যিনি তার না বলে এবার বলে তোমার ওই এবাদত করি পার্সন পরিবর্তন করলো কেন আল্লাহ ফাকরাবুল আলমিন সরাসরি বন্দাকে বলে দেন তুই আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এখানে কোনো থার্ড পার্সন নাই তুই যা কিছু বলার ডাইরেক্ট আমাকে বলবে আর আমার যা কিছু বলবার ডাইরেক্ট তোকে বলবো তখন বান্দা ফার্সন পরিবর্তন করে যখন বলে ইয়া কানা ইয়া কানাস্তাইন তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ জিজ্ঞেস করেন মা তস্তাইনু তুমি কি সাহায্য চাও তখন বন্দা আল্লাহকে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম দিন বলে আমাদেরকে পথ দেখাও আল্লাহ জিজ্ঞেস করেন কোন পথ বলে সিরাতল মুস্তাকিম যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য জান্নাতে পৌঁছা যায় সেই পথ আল্লাহ পাক আলমিন তখন বন্দাকে বলে দেন লাকামা সাআলতা ইয়া আব্দি ওরে বন্দা তুই আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোরে দান করে দিলাম এই পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন নমাজের ভিতরে আল্লাহর সাথে বন্দার ডাইরেক্ট আলাপ সালাফ হয় কোন সুরার মাধ্যমে একবার একবার পরে ফেললেই শেষ করে দিলেই ভালো না বারবার পড়তে পারলে ভালো এই জন্য সুরাতুল ফাতেহা এক নিয়তে যত রাখাত নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে সুরাতুল ফাতেহা বারবার পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ আলমিন এই সুরার নামকরণ করেছেন সুরাতু সাত আয়াতওয়ালা সুরা বারবার পড়ার মতো সুরা বুঝলেন কিনা বারবার পড়ার মতো কেন এই জন্য নামাজকে মুমিনদের মেয়ারাজ বলা হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে সাত উপরে গিয়ে আল্লাহ ফকরাবুল আলমিনের সাথে সাক্ষাৎ করেছেন এবং সরাসরি কথাবার্তা বলেছেন তখনই আল্লাহ নবীর কাছে এই মেরাজ নামক নমাজ পঞ্চাশ বেলার নমাজ নবীর কাছে উম্মতের জন্য দিয়া দিছিলেন মেরাজের আগাগুড়া ঘটনা যারা শুনেছেন তাদের জানা থাকার কথা আল্লাহ নবীর মাধ্যমে উম্মতের জন্য সর্বপ্রথম কত বেলা দৈনিক কত বেলার নামাজ দিয়েছিলেন পঞ্চাশ বেলা মুসানবীর পরামর্শে আমাদের নবী কিছু কমাইতে বললেন আল্লাহ প্রথম দফা ফাঁস বেলা কমাইলেন দ্বিতীয় দফা আরো ফাঁস বেলা কমাইলেন এইভাবে নয় নয় দফায় পাঁচবার করে নয় বারে পঁয়তাল্লিশ অক্ত কমাইয়া দিলেন আর রইল মাত্র ভাষক্ত আবার নবী বললেন মোহাম্মদ রসুল্লাহ আরো কিছু কমাইয়া নেন মোহাম্মদ রসুল্লাহ বলেন ও নবী আপনার পরামর্শ মতো আমি নয় বার আল্লাহর কাছে কমাইতে বলেছি এখন আর কমাইতে বলবো না কারণ কি যতবারই কমাইতে বলেছি ততবারই আল্লাহ পাঁচ বেলা করে কমাইছেন এখন মাত্রই আছে পাঁচ বেলা এখন কমাইতে বলে যদি আল্লাহ আগের তালে মাফ করে দেন আমার উম্মত চিরকালের জন্য আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য নবী নিজেও দশমবারের বেলায় মোসা নবীর পরামর্শ রাখলেন না সরাসরি আল্লাহ নবীর কাছে এই মুহূর্তে ওহি পাঠাইয়া দিলেন নবী আমিও আপনার সুপারিশ নয় বার গ্রহণ করেছি এখন আর সুপারিশ করলেও আমি কবুল করব না তবে আপনার যে উম্মত দৈনিক পাঁচ বেলা নমাজ ঠিক মতে আদায় করবে আমি সোয়াব দেওয়ার বেলায় তাকে দৈনিক পঞ্চাশ বেলার সোয়াবই দেওয়া দিই এবার বুঝে থাকলে বলুন নমাজ আদায়ের বেলায় কত আদায়ের প্রশ্নে কত বেলা আর সব পাওয়ার প্রশ্নে পঞ্চান্ন বেলা এই নমাজকে মুমিনদের মেরাজ এই জন্যই বলা হয় মেরাজ থেকে নবী উম্মতের জন্য নিয়ে এসেছিলেন এবং নবী মেরাজের রাত্রে যেভাবে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন ঠিক তেমনি ভাবে নবীর প্রতিটি উম্মত দৈনিক পাঁচবার নমাজে দাঁড়াইয়া এই সুরাতুল ফাতেহার মাধ্যমে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পায় এই সুযোগটা বারবার দিতে পারলে বন্দার জন্য বেশি ভালো হয় এই জন্য আল্লাহ দয়া করে অন্য সুরা এক নিয়তে যত রাখাত নমাজ পড়বেন প্রত্যেক রাখাতে অন্য সুরা বারবার পড়ার নিয়ম না দিয়া শুধুমাত্র সুরাতুল ফাতেহা বারবার পড়ার নিয়ম দিয়েছেন যেন এই সুযোগটা আমরা প্রতি রাখাতে বারবার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ যেন লাভ করতে পারি বাকি রইল আল্লাহ যে এই আলাফের মাধ্যমে সর্বশেষে বন্দাকে বলে দেন আব্দি ওরে বন্দা তুই আমার কাছে যা কিছু চাইলে আমি তার তোরে সব কিছু দান করে দিলাম বন্দা কি চাইছিল আমাদেরকে সুজাপথ দেখাও জান্নাতে যাওয়ার সুজাপথ দেখাও বন্দা আল্লাহর কাছে পথ দেখাইতে চাইছিল আল্লাহ বলেন দিলাম মানি দেখাইলাম এবার আপনারা বলুন নিউ জার্সি থেকে কেউ যদি নিউ ইয়র্ক যেতে চায় পথ চিনে না আপনাকে পথ দেখাইতে বলে আপনি যদি মুখের দ্বারা বলেন পথ দেখাইলাম পথ দেখানি হয়ে গেল না বাস্তবে দেখাইতে হবে পথ দেখানির কাজটা শুধু শব্দের দ্বারা হয় না বাস্তবে দেখাইতে হয় সুরাতুল ফাতেহার ভিতরে বন্দা আল্লাহর কাছে চাইল যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপথ দেখাও আল্লাহ শুধু কথার দ্বারা বললেন দেখাইলাম এতে দেখানো হইল কোথায় বাস্তবে দেখাইলেন কোথায় এই প্রশ্নের জবাবে মহাসিরিন একরাম লিখেছেন সুরাতুল ফাতেহার মাধ্যমে আল্লাহর সাথে বন্দার কথাবার্তার লেনদেন হয়েছে এর বাস্তবায়ন শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত গিয়া শেষ হয়েছে অর্থাৎ আল্লাহ আলমিন থেকে বন্দাকে জান্নাতে যাওয়ার সুজাফত দেখানি শুরু করেছেন আর ত্রিশ পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত গিয়া বন্দাকে জান্নাতে যাওয়ার সুজাফত দেখাইয়া শেষ করছে তাইলে সুরাতুল ফাতেহার ভিতরে হইছে কথার লেনদেন আর আলিফুল্লাম মিন থেকে শুরু হইছে তার বাস্তবায়ন বিষয়টা বুঝতে পারলেন কিনা দেখেন সুরাতুল ফাতেহার ভিতরে হয়েছে কতার লেনদেন আর আলিফলাম মিন থেকে তার বাস্তবায়ন শুরু হয়েছে কোরআন শেষে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত তার বাস্তবায়ন শেষ হয়েছে এবার বলুন ত্রিশ কোরআনের সবকিছু অতি সংক্ষেপে আল্লাহ ফাকরাবুল আলমিন সুরাতুল ফাতেহার ভিতরে উল্লেখ করে দিয়েছেন কিনা এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাতু উম্মিল কোরআন সমস্ত কোরআনের মূল সমস্ত কোরআনে যা কিছু আছে সংক্ষেপে বিস্তারিত ভাবে সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ ফকরাবুল আলমিন এর সব কিছুই উল্লেখ করে দিয়েছেন সংক্ষিপ্ত ভাবে ইহদিন মুস্তাকিম এটা হলো এই সুরার মূল বিষয়বস্তু আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপদ দেখাও আল্লাহ বলেন দেখাইলাম এই সুরার ভিতরেই দেখাইলেন না তিরিশ পারা কোরআনের ভিতরে দেখাইলেন ত্রিশ পারা কোরআনের ভিতরে দেখাইলেন এই ইহদিনা সিরাত আল মুস্তাকিমের বিস্তারিত ব্যাখ্যা তিসপারা পারা কোরআনের ভিতরে তো আছে আল্লাহ পাকরুল আলমিন ছয় নম্বর এবং সাত নম্বর আয়াতে সামান্য ব্যাখ্যা দিয়েছেন সিরাতে মুস্তাকিমের সামান্য ব্যাখ্যা বলেন হে আল্লাহ ওই সমস্ত লোকের রাস্তা জান্নাতে যাওয়ার ওই সমস্ত লোকের পথ জান্নাতে যাওয়ার যাদেরকে তুমি নিয়ামত দান করেছ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ দুনিয়াতে যেই পথে জীবন যাপন করেছেন ওই পথটাই হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজাপথ কোন বন্দাগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ ই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ বলতে আল্লাহ কাদেরকে বুঝাইছেন অন্য আয়াতে আল্লাহের বিস্তারিত জবাব দিয়া বলেন নবীগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায় সিদ্দিকগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায় শহীদগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায় সালেহগণ যে পথে জীবন যাপন করেছেন দুনিয়ায় সেই পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজা পথ তাইলে কত দল মানুষের পথ সারা দুনিয়াবাসীর জন্য জান্নাতে যাওয়ার সুজা পথ সাইড দল সাইড দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ কত দল মানুষের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ সাইড দল এই সাইড দল সম্পর্কে সামান্য কিছু পরিচয় আপনাদের আমাদের সকলের জানা থাকা দরকার আমি যদি আপনাদের কাছ থেকে আশ্বাস পাই একটু মনোযোগী হইয়া একটু দৃঢ়স্থিরে বসবেন আর কয়েক মিনিটে আমি এই চার দলের পরিচয় দেব যেহেতু এই ষাট দলের অনুসরণ করে চললে এই ষাট দলকে ফলো করে চললেই আমরা অতি সহজে জাড্ডাতে বসতে পারি বলবো কি একটু চার দলের পরিচয় কত দল মানুষের পথ সারা দুনিয়াবাসীর জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ প্রথম দলের নাম নবীগণ দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ তৃতীয় দলের নাম শহীদগণ চতুর্থ দলের নাম সালেহগণ নামটা স্মরণ কোন চার দলের পরিচয় ইনশাল একটু পরে আসতেছে চার দল মানুষের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ এই চার দলের প্রথম দলের নাম নবীগণ দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ তৃতীয় দলের নাম শহীদগণ চতুর্থ দলের নাম সালেহগণ এই চার দল মানুষের পথ যে সারা দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ এই চার দল মানুষের দুই রকমের পরিচিতি আছে একটা বাহ্যিক পরিচিতি একটা আধ্যাত্মিক পরিচিতি চার দল মানুষের দুই ধরনের পরিচয় আছে একটা জাহিরি পরিচয় একটা বাতিনি পরিচয় এই চার দল মানুষের জাহিরি পরিচয় হলো নবীগণ কাদেরকে বলে সিদ্দিকগণ কাদেরকে বলে শহীদগণ কাদেরকে বলে সালেহগণ কাদেরকে বলে এর জাহিরি পরিচয় বা বাহ্যিক পরিচিতি হইল নবী ওই সমস্ত মানুষকে বলা হয় যে সমস্ত মানুষকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে দুনিয়াবাসী মানুষকে হেদায়তের বাণী পৌঁছাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনীত করে পাঠানো হয় তাদেরকে নবীগণ বলা হয় এই জন্যই কেউ নিজের চেষ্টায় নবী হইতে পারে না শুধুমাত্র আল্লাহ যাকে নবী বানান তিনিই শুধু নবী হইতে পারেন আল্লাহ যাকে নবী বানান না তিনি সারা জীবন বর বন্দিগি ও নবুয়তির দরজা লাভ করতে পারেন না তাহলে নবীগণের পরিচয় আল্লাহর মনোনীত মানুষের নাম নবী যিনি আল্লাহর বন্দাদেরকে সুদা পথ দেখাবার জন্য হেদায়তের পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত হন ওই সমস্ত মানুষগণকে কোরআনের ভাষায় নবীগণ বলা হয় সিদ্দিক কাদেরকে বলা হয় সিদ্দিক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা আল্লাহর কথা এবং নবীর কথা সাক্ষী প্রমাণ দলিল কারণ ছাড়াই বিনা সাক্ষীতে বিনা প্রমাণে বিনা দলিলে বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে সাক্ষীর দরকার নাই কারণের দরকার নাই দলিলের দরকার নাই প্রমাণের দরকার নাই যাচাইয়ের দরকার নাই বাছাইয়ের দরকার নাই আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন আল্লাহর রাসুল বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক আমি মানি এইভাবে যারা আল্লাহর কথা এবং আল্লাহর রাসুলের কথা যাচাই বাচাই সারা সাক্ষী প্রমাণ সারা আল্লাহ এবং আল্লাহর রসুল রসুলের প্রতি আস্থাশীল হইয়া চক্ষু বন্ধ করে যারা বিশ্বাস করতে রাজি তাদেরকে সিদ্দিকিন বলা হয় একটা উদাহরণের মাধ্যমে আমরা কথাটা সহজে বুঝতে পারি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যখন মেরাজ থেকে রাত্রে ফিরে আসলেন সকালে যখন বললেন গত রাত্রে আমি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম সেখান থেকে সাত আসমানের উপরে গিয়েছিলাম বেসাদ সাত দুদক আটটা বেহেস্ত আমি নিজের চোখে দেখে এসেছি আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ সালাপ করে এসেছি আবু জাহাল এই কথাগুলি শুনে মক্কার কুরাইশ বংশের লোকদের কাছে হইচই শুরু করে দিল দেখো কেমন আজগুবি কথা বলে মুহাম্মদ এইরকম আজগুবি কথা যেই লোকটা বলে এই লোকটাকে কি কোন মানুষ অনুসরণ করতে পারে আবু জাহাল হইচই করতে করতে আবু বকরের কাছে গিয়া জিজ্ঞেস করে ও আবু বকর আরো কি তুমি মুহাম্মদ কে ফলো করবা আবু বকর জিজ্ঞেস করেন কেন কি হয়েছে কয় কতগুলি আজগুবি কথা বলতেছে বলে কেমন আজগুবি কথা কয় গত রাত্রে কিছু সময়ের মধ্যে সে বাইতুল মুকদ্দাস গিয়েছে সেখান থেকে সাতাশ মানের উপরে গেছে বেড দুদক দেখছে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে করছে আলাপ করছে আবার অল্প সময়ের মধ্যে দুনিয়াতে ফিরে আসে এটা কি সম্ভবপর কথা এমন অসম্ভব কাল্পনিক কথা যে বলে তারে তুমি আরো বিশ্বাস করবা আবু বকর জিজ্ঞাসা করেন সত্যই কি তিনি এই কথাগুলি বলেছেন আবু জাহাল বলে তুমি আসো নিজের কাজে শুনো আবু বকর বলেন আমি আসতে হবে না নিজের কানে শুনতে হবে না নবী যদি বলে থাকেন বিনা যাচাইয়ে বিনা বাসাইয়ে আমি বিশ্বাস করি এই থেকেই হজরত আবু বকরের উপাধি হয় সিদ্ধি এবার বুঝে থাকলে বলুন সিদ্দিকিন কাদের নাম যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যাচাই করিয়া যদি সত্য প্রমাণিত হয় তাহলে মানব বলে না বিনা যাচাই এই সত্য বলে বিশ্বাস করে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা সত্য যে এটা যাচাই বাছাইয়ের দরকার নাই মনে করে যারা আপনারা কি যাচাই এর দরকার আছে মনে করেন আল্লাহর কথা সঠিক না বেঠিক একটু যাচাই করে দেখি নবীর কথা সঠিক না বেঠিক একটু যাচাই করে দেখি এরা সিদ্দিক হতে পারে না যাচাইয়ের দরকার নাই বাছাইয়ের দরকার নাই আল্লাহ যদি বলে থাকেন আমি বুঝে আমার বুঝে আসুক আর না আসুক আমি সত্য বলে বিশ্বাস করি রাসুল যদি বলে থাকেন আমার বুঝে আসুক আর না আসুক আমি সত্য বলে বিশ্বাস করি এই ধরনের বিশ্বাসীদেরকে কোরআনের পরিভাষায় সিদ্দিক বলা হয় এই কথাটা পর্যালোচনা করতে গেলে সমস্যা দাঁড়াবে আমাদের বর্তমান সমাজে অনেক মুসলমান নামদারি এমন আছে যারা আল্লাহর কথা যাচাই সারা বিশ্বাস করতে রাজি না যারা রাসুলের কথা যাচাই সারা বিশ্বাস করতে রাজি নয় এক হাদিসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সূর্য আকাশের সূর্য প্রতিদিন আল্লাহর আরসের নিচে যায় প্রতিদিন কই যায় আরসের নিচে গিয়ে আল্লাহকে সেজা করে সেজদা করার পরে সেজদাতে গিয়া উদয় হওয়ার অনুমতি চায় আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে উদয় হয় আবার সূর্য আরচ আরসের নিচে যায় আবার সূর্য আল্লাহকে সেজদা করে আবার সূর্য আল্লাহর কাছে অস্ত যাওয়ার অনুমতি চায় আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে সূর্য অস্ত যায় কে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ বলছেন সূর্য প্রতিদিন আরসের নিচে যায় আল্লাহকে সেজদা করে উদয়স্তের অনুমতি চায় অনুমতি পাইলে পরে উদয় হয় এবং অস্ত যায় এখন আধুনিক বিজ্ঞান কি বলে আরস বলতে কোনো কিছুর অস্তিত্বই নাই সূর্য কোথায় আরসের নিচে যাবে সূর্য তো মহাকাশ মহাশূন্যে ভ্রমণ করে কাজেই এখন যদি বিজ্ঞানের মাপকাঠি দিয়ে আমি যাচাই করতে যাই তা আরসের নিচে সূর্য কিভাবে যায় আমার কাছে ধরাই পড়বে না সুতরাং নবীর কথা সঠিক হইল কিভাবে এই প্রশ্ন যদি আমার মনে জাগে আমি সিদ্দিকিনের অন্তর্ভুক্ত হতে পারি না কারণ নবীর কথা বিনা যাচাই আমি বিশ্বাস করি না অথচ এই কথাগুলিরও জবাব আছে সূর্য যে প্রতিদিন আল্লাহর আরসের নিচে যায় শুধু প্রতিদিন নয় সূর্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আরো সের নিচে যায় সূর্য প্রতিটি মুহূর্তে আল্লাহকে চেষ্টা করে সূর্য প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে উদয় হওয়ার অনুমতি চায় অনুমতি পাইয়া উদয় হয় প্রতিটি মুহূর্তে সূর্য আল্লাহর কাছে অস্ত যাওয়ার অনুমতি চায় অনুমতি পাইয়া অস্ত যায় এই কথাগুলি বাস্তব সত্য যাচাই বাছাই করলেও তার প্রমাণ পাওয়া যায় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যাচাই বাছাই করে প্রমাণ পাইলে মানবেন না আগেই মানবেন যে বলে নবীর কথা যাচাই বাছাই না করে মানি না সে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হবে দূরের কথা মুমিন মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে তবে সূর্য কিভাবে প্রতি মুহূর্তে আরসের নিচে যায় সূর্য কিভাবে আল্লাহকে চেষ্টা করে কিভাবে উদয় হওয়ার অনুমতি চায় এই সমস্ত প্রশ্নের বিজ্ঞান সম্মত জবাব দুঃখিত আমি আমার লেখা বাংলা ভাষায় একটা বই আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান এই বইয়ে এই সমস্ত প্রশ্নের বিস্তারিত বাস্তবসম্মত জবাব দেওয়া আছে আমি দুঃখিত এই জন্য যে বইয়ের কফি আমার সাথে আনি নাই আমি আপনাদেরকে দিতে পারবো না বাংলাদেশে কেউ কখনো গেলে সিলেটের কুদ্রতুল্লা মার্কেটের বিভিন্ন লাইব্রেরিতে খুঁজ করলে এই বই পাবেন সেই বইয়ে এর বিস্তারিত জবাবও পাবেন এখানে এটার আলোচনারও দরকার মনে করি না যেহেতু আমরা সিদ্দিকিনের পরিচয়ের আলোচনায় আছি সিদ্দিকিন তাদেরকেই বলে যে নবীর কথা যাচাই করে যারা সত্য হয় তার সত্য পাওয়ার পরে যারা মানে না যাচাইয়ের আগেই যারা মানে তাহলে আমার বই পড়ার আগেই যদি আপনারা মানেন সূর্য প্রতিদিন আল্লাহর আরো সের নিচে যায় তাহলে তো যাচাইয়েরও দরকার পড়ে না আরেকটা উদাহরণ দিচ্ছি আমাদের বর্তমান সমাজে অনেক নামদারি মুসলমান এমন আছেন যারা আল্লাহর কথা যাচাই করে সঠিক প্রমাণ না হইলে মানতে রাজি না যেমন পবিত্র কোরআনের সুরায়ে নিসা সুরায়ে নিসা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের গুরুত্বপূর্ণ ভাবে নির্দেশ দিচ্ছেন তোমাদের কেউ মারা গেলে মৃত পিতার সম্পত্তি তেজ সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার ডাবল পাবে আপনাদের জানা মতো কোন মুসলমান পিতা মারা গেলে পিতার সম্পত্তি মেয়ে যে পরিমাণ পায় ছেলে তার সমান পায় না ডাবল পায় ডাবল পায় এখানে প্রশ্ন জাগে কিনা মেয়ে যে বাবার সন্তান ছেলে সেই বাবার সন্তান মেয়ের যেমন মুখ ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের যেমন জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার তাহলে একই বাবার সন্তান ছেলেও একই বাবার সন্তান মেয়েও এই বাবা মারা গেলে বাবার সম্পত্তি মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে কেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কেন প্রশ্ন জাগে কিনা তখন যদি যুক্তিসঙ্গত জবাব যদি প্রশ্নের না থাকে তাহলে আমরা মানবো আল্লাহর কথা না মানবো না মানলে সিদ্দিক মানলে সিদ্দিক না মানলে তো মুমিন হই না সিদ্দিক হবে দূরের কথা আমাদের বাংলাদেশে অনেক নামদারি মুসলমান কোরআনের ই আয়াতের বিরুদ্ধে প্রশ্ন উঠাইছে তারা বলতে চায় ছেলে যে বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান সুতরাং ছেলে মেয়ের মধ্যে কোনো ব্যবধান করা যাবে না নারী পুরুষ সমান আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র কোরআনের বহু আয়াতের মাধ্যমে নারী পুরুষকে সমান করেননি নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন কোরআন নারী পুরুষকে সমান বলে না নারীর অগ্রাধিকার বলে নারী পুরুষ সমান নারীর অগ্রাধিকার এই কথার আলোচনা করার মতো সময় এখন আমার হাতে নাই আপনারা যদি কথা দেন একটু ধৈর্য ধরে বসবেন আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ইনশাল্লাহ দেখাই দেবো আল্লাহ পাক রাব্বুল আলমিন নারীকে পুরুষের সমান বলেননি নারী পুরুষের উপর অগ্রাধিকার নারী পুরুষের উপর অগ্রাধিকার তাহলে এই আয়াতের তফসির থেকেই আমরা বোঝার চেষ্টা করি কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন একটা ছেলে জন্মগ্রহণ করে ওই ছেলেটা যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব যেদিন থেকে ছেলে সাবালক হবে ওই দিন থেকে ছেলের লালন পালন বাবার দায়িত্ব নয় কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে এটা ছেলের প্রতি বাবার দয়া কথা বুঝলেন ছেলে যখন বিয়ে করবে ছেলের বউ ফালাও বাপের দায়িত্ব না ছেলের ঘরে যখন সন্তানাদি হবে ওই সন্তানাদিদেরকে লালন পালন করা এই ছেলের বাবার দায়িত্ব নয় কিন্তু কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন কোন মেয়ে জন্মগ্রহণ করে আগের কথা বুঝে থাকলে বলুন ছেলে জন্মগ্রহণ করলে লালন ফালন কতদিন লালন ফালন বাবার দায়িত্ব যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন পর্যন্ত ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব ছেলে সাবালক হইলে এই ছেলেকে লালন পালন করা কোরআনের বিধানে বাবার দায়িত্ব নয় কিন্তু কোন বাবার ঘরে যদি মেয়ে জন্মগ্রহণ করে নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব ফেসিলিটি সমান না মেয়ের বেশি বাবার কাছে ছেলে মেয়ের সমান ফেসিলিটি পাইলো না মেয়ে ছেলের থেকে বেশি পাইলো তাহলে কোরআন কোরআন নারীদেরকে অগ্রাধিকার দেয় পুরুষের উপর কোরআন মেয়েকে অগ্রাধিকার দেয় ছেলের উপর আমরা যদি বলি সমান দিতে যাই তাহলে মেয়েদের জিতাইলাম না ঠকাইলাম কেন কোরআন যেখানে জিতাইয়া দেয় মেয়েদেরকে আমরা সেখানে ঠকাইতে যাবো কেন কথা বুঝলেন কিনা দেখেন এরপরের কথা দেখুন মেয়েকে বিয়ের আগ পর্যন্ত লালন পালন করা বাবার উপর ফরজ বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালন করা স্বামীর উপর ফরজ স্বামীর উপর ফরজ এই মেয়ের গর্ব থেকে যে সমস্ত সন্তান আদি হইল এইগুলিকে লালন পালন করা মেয়ের স্বামীর উপর ফরজ সুতরাং মেয়ে বাবার সম্পত্তিতে যা কিছু পাইল নিজের বরণ পোষণেও খরচ হইল না স্বামীর বরণ পোষণেও খরচ হইল না সন্তানাদির বরণ পোষণেও খরচ হইল না কিন্তু ছেলে বাবার সম্পত্তিতে যা পাইল সাবালক হওয়ার পর থেকে নিজের বরণ পোষণে বিয়ে করার পর থেকে স্ত্রীর বরণ পোষণে সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির বরণ পোষণে তিন খাতে খরচ হইয়া গেল ছেলে ডাবল ভাইয়া তিন খাতে খরচ মেয়ে সিঙ্গেল ভাইয়া কোনো খরচ নাই এবার বলেন কে বেশি ভাইলেন বুঝে থাকলে বলুন কোরআন নারী পুরুষ সমান করেছে না নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছে কথাটা খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি আপনি পুরস্কার পাইলেন সভাপতি সাহেবের কাছ থেকে দুই ডলার ক ডলার আমি ভাইলাম এক ডলার আমি ভাইলাম এক ডলার আপনি দুই ডলার পাইয়া চা খাইতে গেল এক চা খাইয়া কিছু খরচ হইল রেলের ভাড়া দিয়া কিছু খরচ হইল একজনের ফাওনা দিয়া কিছু খরচ হইল আমি চাও খাইলাম না রেলের ভাড়াও দিলাম না কেউ ফাওনাও নাই কে বেশি খাইল দুই ডলার আলায় বেশি ভাইল না এক ডলার আলায় বেশি ভাইল তাইলে এইখানে ডাবল বেশি না সিঙ্গেল বেশি এখানে সিঙ্গেল বেশি এই কথাটা বোঝার মতো ব্রেইন থাকতে হবে গান্দা ব্রেন নিয়ে কোরআনের পবিত্র বিধান বুঝে আসবেন কথাটা বোঝার জন্য আমি একটা গল্প বলি একটা লোক ছিল মূর্খ লেখাপড়া তো জানেই না দস্তখত জানে না যখন বুঝতে পারলো বর্তমান দুনিয়ায় মূর্খ অবস্থায় জীবন যাপন করা কঠিন নিজের ছেলেটারে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে একাধারে দশ বছর লেখাপড়া করে স্কুলে ছেলে খুব মেধাবী ছিল ব্রেইনই ছিল এই ছেলেটা মেট্রিক ফার্স্ট করলো ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া বলুন তো ছেলের রুল নম্বর কত এক বাবা তো মূর্খ ফল ঘোষণার পরে বাবা ছেলেকে জিজ্ঞাসা করে তুমি যে পরীক্ষা দিয়েছ পাশ করেছ ছেলে বলে পাশ করেছি বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে বলেন তো কত নম্বরে বলবে এক নম্বরে বাবা বলে সর্বনাশ করছো পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে পরীক্ষা দিয়া দশ নম্বরে পাশ করলো তুমি এত কম নম্বর কেন এই গাদাটা যেমন বুঝে না যে এখানে এক দশ নম্বরে ভাস করলে পরীক্ষায় বেশি নম্বর পায় না এক নম্বরে ভাস করলে পরীক্ষায় বেশি নম্বর পায় ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কিছু গাদারা বুঝে না বাবার সম্পত্তিতে ছেলে ডাবল ভাইয়া বেশি পাইল না মেয়ে সিঙ্গেল ভাইয়া বেশি পাইল বুঝে থাকলে এবার বলুন কোরআন নারী পুরুষ সমান করেছে না নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছে অগ্রাধিকার দিয়ে কিভাবে কিভাবে অগ্রাধিকার আরো দুই একটা উদাহরণ বলবো কোরআনের বিধানে নারী পুরুষ সমান না পুরুষের উপর নারীর অগ্রাধিকার পুরুষের উপর নারীর অগ্রাধিকার সারা রাত বলে শেষ করা যাবে না কোরআন কতভাবে পুরুষের উপর নারীকে অগ্রাধিকার দিয়েছে সারা রাত বলে শেষ করা যাবে না এক দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন আল্লাহ ফকরাবুল আলমিন একায়তে বলেন ওয়ালাহুন্না বিল মারুফি ওয়ালির ওয়ালাহুন্না অধিকার আছে স্ত্রীদের পুরুষদের উপর যেমন ভাবে অধিকার আছে পুরুষদের স্ত্রীদের উপর কার কথা আগে বললেন কার অধিকারের কথা আগে বললেন কোরআন পুরুষের অধিকার আগে বলেছেন না নারীর অধিকার আগে লাহুন্না আগে আলাইহিন্না পরে ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর সুতরাং পবিত্র কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ পুরুষের অধিকার আগে বলেছেন না নারীর অধিকার আগে এবার যখন বাস্তবে আমি আপনাদের চোখে আঙ্গুল দেয়া দেখা দেই নারীর অধিকার আগে কিভাবে একটা নারীর বিয়া হইলে একটা পুরুষের কাছে বিয়ে হওয়ার আগের থেকে এই নারীর অধিকার প্রতিষ্ঠা আরম্ভ হইল পুরুষের কোনো অধিকার নাই বিয়ের আগের আগেই নারীর অধিকার হইল তুমি এই বিয়ের মাধ্যমে কত টাকা মোহর আনা দিবা সাব্যস্ত কর আগদের সাথে সাথে মোহর পরিশোধ কর কার কাছে কার অধিকার নারীর অধিকার এই নারীর কাছে এই পুরুষটার এখনো কোন অধিকার প্রতিষ্ঠিত হয়নি আদ্যের আগেই নারীর অধিকার মোহরানা সাব্যস্ত করো আদ্যের সাথে সাথেই নারীর অধিকার সাব্যস্ত করা মোহর পরিশোধ করো আদ্যের সাথে সাথেই নারীর অধিকার আমাকে সারা জীবন বর খুরফুস দেওয়ার ব্যবস্থা করো আদ্যের সাথে সাথেই নারীর অধিকার আমাকে সারা জীবন বর মান ইজ্জত নিয়ে বসবাস করার বাড়ি বাড়িঘর দেওয়ার ব্যবস্থা করো এই সবগুলি তুমি দিয়া সারলে এবার তোমার অধিকার নারী তোমার ঘরে থাকবে আমি গড় দেওয়ার আগেই নারী আমার ঘরে থাকবে আমি খানা খুরফুস দেওয়ার আগেই নারী আমার ঘরে যাবে আমি মহারানা দেওয়ার আগেই নারী আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করবে পরিষ্কার ভাষায় ইসলামের বিধান শাস্ত্র বিষয়ক ফেকার কিতাবে লেখা আছে মহারানার কি সামান্য অংশ যেই পুরুষ আদায় করলো না এই পুরুষটাকে বাসর গড়ে তার স্ত্রীর এই কথা বলার অধিকার আছে আমার মহারানা আদায় করার আগে আমার গায়ে তোমাকে টাচ করতে দেব না বুঝে থাকতে বলুন একটা পুরুষের সাথে একটা নারীর বিবাহ বন্ধনের মাধ্যমে যে একটা দাম্পত্য জীবন শুরু হইলো একটা ফ্যামিলি লাইফ যে শুরু হইলো এখানে কার অধিকারটা আগে তাহলে কোরআন নারী পুরুষ সমান বলে না পুরুষের উপর নারীর অগ্রাধিকার বলে পুরুষের উপর নারীর অগ্রাধিকার তারপর আল্লাহ ফাকরাবুল আলমিনের বিধান মতে কোন পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়া শত্রুদের বিরুদ্ধে লড়াই করে শর্ত হইল এই যুদ্ধটা ন্যায় সঙ্গত যুদ্ধ হতে হবে অন্যায় যুদ্ধ নয় আইন মতে সঙ্গত কোন যুদ্ধ যদি হয় ওই যুদ্ধের ময়দানে গিয়া লড়াই যদি শত্রুর মোকাবেলায় লড়াই করে তাহলে এই এই পুরুষ যুদ্ধটা পায় জেহাদের সব আল্লাহর রসুল হাদিস শরীফে বলেন কোন নারী যদি স্বামীর গড় করে এই নারীও পায় জেহাদের সব বলেন কার জন্য জেহাদের সব পাওয়াটা কঠিন হইল কার জন্য জেহাদের সব পাওয়া সহজ হইল সমান সমান হইল না নারীর অগ্রাধিকার হইল পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে তাহলে পায় গাজীর সব আল্লাহর রাসুল বলেন নারী যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে নারী অপায় গাজীর সব বলেন গাজী হওয়া কার জন্য কঠিন হইল গাজী হওয়া কার জন্য সহজ হইল তাহলে নারী পুরুষ সমান হইল না নারীর অগ্রাধিকার হইল পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর হাতে মারা যায় তাহলে পায় শহীদের সব হাদিস শরীফ আল্লাহর রাসুল বলেন নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে পায় শহীদের সব বুঝে থাকলে বলুন শহীদের সব পাওয়া কার জন্য কঠিন হইল কার জন্য সহজ হইল তাহলে ইসলামের বিধানে নারী পুরুষ সমান সমান না পুরুষের উপর নারীর অগ্রাধিকার পুরুষের উপর নারীর অগ্রাধিকার এইভাবে সারা রাত বর বলতে থাকলে শেষ হবে না এই কথা যে ইসলামের বিধানে পুরুষের উপর নারীর অগ্রাধিকার নারী পুরুষ সমান সমান নয় আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله এই দীর্ঘ আয়াতে আল্লাহ এক পর্যায়ে বলেন নারীদেরকে রুজি কইরা খাওয়ানি পুরুষের দায়িত্ব পুরুষের নারীদের রুজি রোজগার করার কোনো দায়িত্ব নাই রুজি রোজগারের দায়িত্ব কার পুরুষের নারীর কোন রুজি রোজগারের দায়িত্ব নাই কেন নাই কারণ লাগবে না ইসলামের বিধানে একটা পুরুষ যদি একটা পুরুষ যদি লালন পালনের উপযোগী সম্পত্তি না রাখে গায়ে শক্তি আছে যুবক পুরুষ কিন্তু লালন পালনের জীবিকা নির্বাহের উপযোগী কোনো সম্পত্তি নাই তাইলে এই পুরুষটা উপার্জনের জন্য শ্রম খাটবে মেহনত করবে উপার্জনের জন্য কিন্তু ইসলামের বিধানে একটা নারী গায়ে শক্তি আছে জীবিকা নির্বাহের মতো কোনো সম্পত্তি নাই তারে উপার্জনের জন্য শ্রম খাটানো যাবে না বিনা শ্রমে তাকে বাতা দিয়া সরকার তাকে লালন পালন করতে হবে জোয়ান পুরুষ যতক্ষণ পর্যন্ত মেহনত করতে পারে ততক্ষণ পর্যন্ত সরকার তাকে বিনা শ্রমে ভাতা দিবে না খাটাইয়া ভাতা দিব আর নারী যুবতী নারী মেহনত করতে পারলেও নারীকে মেহনত করানো যাবে না বিনা চাকুরিতে বাতা দিয়া নারীকে সরকারের লালন পালন করতে হবে অধিকার সমান সমান হইল সরকারের কাছে জোয়ান পুরুষের অধিকার যে পুরুষের সম্পত্তি নাই একটা জোয়ান পুরুষেরও সম্পত্তি নাই একটা জোয়ান নারীরও সম্পত্তি নাই এই দুইজন জোয়ান মানুষ একটা পুরুষ একটা নারী পুরুষটারও সম্পত্তি নাই নারীটারও সম্পত্তি নাই এই দুজন যুবক যুবতীর সরকারের কাছে সমান অধিকার না নারীর অগ্রাধিকার পুরুষের অগ্রাধিকার নয় কেন তুমি তুমি মেহনত করবা রুজি করবা খাইবা নারী তুমি তোমার দিয়ে সরকারের মেহনত করানোর অধিকার নাই তোমাকে শ্রম খাটানোর অধিকার নাই বিনা শ্রমে বাতা দিয়া যুবতী বেকার নারীকে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের উপর ফরজ সুতরাং ইসলামের বিধানে নারী পুরুষ সমান অধিকার না পুরুষের উপর নারীর অগ্রাধিকার কয়েকটা উদাহরণ দিলাম বুঝলেন কিনা এখানেও বুঝার ব্যাপার আছে পুরুষটাও জোয়ান নারীটাও জোয়ান পুরুষেরও সম্পত্তি নাই নারীরও সম্পত্তি নাই পুরুষ মেহনত করে খাইব আর নারীরে সরকারে বিনা মেহনতে বাতা দিতে হবে কেন তার কারণ হইল ইসলামের বিধান কেন দিল তার রহস্য আছে রহস্য হইল পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দেন না রুজি রোজগার করার জন্য নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দেন তার শরীরের তিনটা জিনিস দিয়া তার গর্বের সন্তানের দেহ গঠনের জন্য শরীরের রক্ত দিয়া নিজের শরীরের ভিটামিন দিয়া নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া তার পেটের সন্তানের দেহ গঠন করা হয় পুরুষের শরীরের রক্ত পেটের সন্তানের দেহ গঠন করতে দিতে হয় না পুরুষের শরীরের ভিটামিন পেটের সন্তানের দেহ গঠনে দিতে হয় না পুরুষের শরীরের ক্যালসিয়াম পেটের সন্তানের দেহ গঠনে দিতে হয় না এই জন্য তুমি উপার্জনে শ্রম খাটবা আর নারীর শরীরের রক্ত দিয়া ক্যালসিয়াম দিয়া ভিটামিন দিয়া পেটের সন্তানের দেহ গঠন করতে হয় এই জন্য নারী অসহায় হইলে নারীকে শ্রম খাটানো যাবে না বিনা শ্রমে বাতা দিয়া নারীকে লালন পালন করা সরকারের উপর ফরজ হয় এবার বুঝে থাকলে বলুন ইসলামের বিধানে নারী পুরুষ সমান সমান তো কি পুরুষের অগ্রাধিকার না নারীর অগ্রাধিকার নারীর তারপরও যদি আপনারা সমান করতে চান আমার আপত্তি নেই কিন্তু আমার সমান ফিরে দেখাইতে হবে তারপরও যদি আপনারা সমান করতে চান আমার আপত্তি নেই আমার সমান ফিরে দেখাইতে হবে কি হবে একটা সন্তান আপনার স্ত্রীর পেটে দিবেন আর একটা সন্তান নিজের পেটে নিবেন সমান করে আমাকে দেখান পারবেন একটা সন্তান আপনার স্ত্রীর পেটে দিয়ে আর একটা সন্তান আপনার নিজের পেটে নিতে পারবেন তো সমান বলেন কেন হায়া লজ্জা নাই একটা সন্তান আপনার স্ত্রী প্রসব করবে আর একটা সন্তান আপনি প্রসব করবেন পারবেন না পারলে সমান বলেন কেন হায়া লজ্জা নাই একটা সন্তানকে আপনার স্ত্রী নিজের স্তনের দুধ পান করাইয়া লালন পালন করবে আর একটা সন্তানকে আপনার স্তনের দুধ পান করাইয়া লালন পালন করবেন পারবেন না পারলে সমান বলেন কেন আয়ালত জ্বালাই এই জন্য আল্লাহ পাকরাবুল আলমিন বলেন বিমা আনফাকুমিন আমওয়ালহিম নারীরা রুজি করবে না রুজি করবে পুরুষের দল আর রুজি পুরুষের দলের রুজি করা সম্পদ বুক দখল করবে নারীরা পুরুষের রুজি করা সম্পদ বুক দখল করবে নারীরা এখানে এসে যদি আপনি বলেন একা আমি রুজি করেছি তুমি আমার স্ত্রী তুমি রুজি করো নাই আমার একা আমি রুজি করা সম্পদ তুমি মুখ দখল করবে কেন আপনার স্ত্রীরও বলার অধিকার আছে সন্তানটা একা আমার ফেটে নিছি তোমাকে বাবা ডাকবে কেন আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব কথায় কথায় অনেক দূরে চলে আসলাম এগুলি আমার আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় ছিল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেগণের দুই রকমের পরিচয় একটা জাহিরি পরিচয় আর একটা না প্রসঙ্গ বুঝে গেছেন আপনারা সিদ্দিক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা আল্লাহর কথা এবং আল্লাহ রসুলের কথা যাচাই বাছাই করে সঠিক প্রমাণ হইলে মানে আপনারা কি আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা যাচাই বাছাই সারা মানতে রাজি আছেন আসলেও কি আল্লাহর কথা যাচাই বাছাই করলে অযৌক্তিক পাওয়া যাবে আসলেও কি নবীর কথা যাচাই বাছাই করলে বেঠিক পাওয়া যাবে আসলে যে বেঠিক নয় এর প্রমাণ কয়েকটা প্রমাণ আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ ফকরাবুল আলমিন কোরআন শরীফের সুরাই নিসার এগারো নম্বর আয়াতে বলেছেন মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার ডাবল পাবে অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসঙ্গত ছেলেরে ডাবল দিয়া মেয়েরে সিঙ্গেল দিয়া আল্লাহ কম দিলেন না সিঙ্গেল দিয়া বেশি দিলেন এই কথাটা তো বুঝতে হবে হাদিস হজরত রসুল করিম সাল্লাম বলেন সূর্য প্রতিদিন আল্লাহর আরসের নিচে যায় আল্লাহকে সেজদা করে উদয়স্তের জন্য অনুমতি চায় অনুমতি পাওয়ার পরে উদয়স্ত যায় এটা কি আল্লাহ রসুল বেঠিক বলেছেন না সঠিক কিভাবে সঠিক হইল সে আলোচনা শুরু করলে সারা রাত্রে শেষ হবে না এই জন্য আমার বইয়ের রেফারেন্স দিছি আমার লেখা একটা বই আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান কেউ বাংলাদেশে গেলে সিলেটের কুদরতুল্লাহ মার্কেটের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় ওইখান থেকে সংগ্রহ করতে পারলে কিভাবে সূর্য আরসের নিচে যায় কিভাবে সূর্য আল্লাহকে চেষ্টা করে কিভাবে সূর্য উদয় হওয়ার অনুমতি চায় কিভাবে সূর্য অস্ত যাওয়ার অনুমতি চায় কিভাবে অনুমতি পায় এবং কিভাবে উদয় অস্ত যায় সবগুলি প্রশ্নের জবাব সেখানে লেখা আছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই রসুলের কথা যাচাই বাছাই করলে সঠিক প্রমাণ হইলে মানবেন না আগেই মানবেন বিনা যাচাইয়ে বিনা বাসাইয়া যারা আল্লাহর কথা সঠিক বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে যারা রসুলের কথা সঠিক বিশ্বাস করতে রাজি থাকে তাদেরকে সিদ্দিকিন বলা হয় চারিদল মানুষের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুদাফত পথ এক দলের নাম নবীগণের পরিচয় গেল আরেক দলের নাম সিদ্দিকগণের পরিচয় গেল আরেক দলের নাম শহীদগণ শহীদগণের জাহিরি পরিচয় যারা আল্লাহর হুকুম পালন করার জন্য যারা নবীর তরিকা আমল করার জন্য জানের মায়া ছেড়ে দেয় কেউ যদি বলে তুমি আল্লাহ মানলে তোমাকে হত্যা করো তখন না আমি আল্লাহ মানি না বলে দিলে জানের মায়া ছাড়লো না ইমানের মায়া ছাড়লো শহীদ হইতে পারলো শহীদ হইতে পারল হজরত খুবাইব রদি আল্লাহ তালহুকে রসুলের সাহাবি দুশ্মনেরা শুলিতে চড়াইয়া সত্তর জন তীর আন্দাজ তীর তাক করিয়া দাঁড়াইল একসাথে ওয়ান টু থ্রি বলবে আর সত্তরটা তীর একসাথে খুবাইবের বুকে গিয়া পড়বে এই সময় তারা প্রস্তাব দিল হে খুবাইব এখনো তোমাকে আমরা ছেড়ে দেব যদি একটা কথা মানতে রাজি হও কি যে তোমার পরিবর্তে মোহাম্মদ কে এনে শুলিতে চড়াবো আমরা সবাইতে পারবো কি না পারবো সেটা আমাদের ব্যাপার তুমি রাজি হইয়া গেলেই তোমাকে ছেড়ে দেব হজরত হুবাইব রাজি আল্লাহ বলেন আমার জানের বিনিময়ে মোহাম্মদ রসুল্লাহ জান যাবে মানব দূরের কথা তোমরা যদি বলো আমার পায়ে একটা কাটা ফুটলে এর বিনিময়ে মুহাম্মদ ইয়ে, আমার আমার আমার মুহাম্মদ রসুল্লার পায়ে একটা কাটা ফুটবে আমার প্রাণের বিনিময়ে তাও আমি রাজি না মুহাম্মদ রসুল্লার পায়ে একটা কাটা ফুটুক না এর বিনিময়ে আমি আমার যান বিসর্জন দিতে রাজি আছি এইভাবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহব্বতে যান বিলাইয়া দিতে রাজি থাকে নিজের সর্বস্ব বিলাইয়া দিতে রাজি থাকে তাদেরকে কোরআনের বাসায় শহীদ বলা হয় গেল তৃতীয় দলের পরিচয় চতুর্থ দলের পরিচয় সালহীন কাদেরকে বলা হয় যারা সকল প্রকার অসৎ কাজ অন্যায় কাজ অপরাধের কাজ গুনার কাজ ছেড়ে দিয়ে সকল প্রকার ন্যায় কাজ সকল প্রকার সোয়াবের কাজ সকল প্রকার নেকামল করতে প্রস্তুত থাকে এদেরকে সালহীন বলা হয় এ হল সিদ্দিকিন নবীজিন সিদ্দিকিন সুহাদা সালহীনের জাহিরি পরিচয় এই চার দল দুনিয়াতে যেই পথে জীবন যাপন করেছেন সেই পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজাপথ পথ সেই পথের দোয়া করে বন্দা সুরে ভাতেহার ভিতরে বলে দলের পরিচয় গেল আরেকটা পরিচয় আছে পরিচয় সেটা হলো এই চার দল মানুষ দুনিয়ার জীবনেই অন্তরের চোখে আল্লাহকে দেখে সাইজদল মানুষ দুনিয়ার এই অন্তর চোখে আল্লাহকে দেখে দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্ম চুকে আল্লাহকে দেখবে না কিন্তু সাইজদল মানুষে অন্তরের চোখে আল্লাহরে দেখে কিন্তু দেখার অবস্থা চার রকম হয় এই জন্য এরা সাইড দলে বিভক্ত হয় এর আগে আমাদের বুঝে নেওয়া দরকার অন্তরের আবার সুখ হয় কিভাবে এবং অন্তর চুকে আল্লাহকে দেখা যায় কিভাবে মুহাসিরিন একরাম তসিরের কিতাবে লিখেছেন সর্বস্তরের মানুষ অন্তর চুকে দেখা বোঝার জন্য আল্লাহ একটা ব্যবস্থা রাখছেন ওই ব্যবস্থাটা বুঝলে এখানে এমন কোন লোক নাই যে বুঝবে না যে অন্তর চুকে আবার দেখা যায় কিভাবে ওই ব্যবস্থাটা বুঝলে আপনারা সকলেই বুঝতে পারবেন অন্তরেরও চুক আছে এবং তার দ্বারাও দেখা যায় কিভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহর কুদরতি নিজামের মধ্যে সেই ব্যবস্থা রেখে দিয়েছেন সুরা ইউসুফের শুরুতে একায়তে আল্লাহ বলেন ইজকালা ইউসুফুল ইয়াবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামস ওয়াশ-শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন স্মরণ করো সেই দিনের কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বছর বয়সের শিশু ছেলে ছিলেন এমত অবস্থায় একদিন সকালবেলা বাবা ইয়াকুব আলহ বলেন বাবা ইয়াকুব আমি গুমের গুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটি তারকা আমাকে সেজদা করে কি অবস্থায় দেখেন বলুন তো গুমন্ত অবস্থায় মানুষের চর্মচক্ষু খোলা থাকে না বন্ধ থাকে আপনারা কি কেউ গুমন্ত অবস্থায় জীবনে কোনোদিন কিছু দেখেন কেউই দেখেন না যখন দেখেন তখন আপনার চামড়ার চক্ষু খোলা থাকে না বন্ধ থাকে তারপরও গুম বাংলে পরে কয় দেখছি চামড়ার চক্ষু দেখার যন্ত্রটাই আপনার বন্ধ ছিল কি দিয়া দেখলেন এইটাই অন্তর চোখ দিয়া দেখা এবার বুঝে থাকলে বলুন মানুষের অন্তরের সুখ আছে এটা দিয়েও দেখা যায় প্রমাণ প্রমাণ স্বপ্ন শুধু ইউসুফে কানন আপনিও প্রমাণ আপনি যদি জীবনে কোনোদিন ঘুমন্ত অবস্থায় কিছু দেখে থাকেন আপনি নিজেই কথার প্রমাণ যে অন্তরেরও চুক আছে এবং এর দ্বারাও দেখা যায় এখানে আর একটা প্রশ্ন আছে আমরা জানি অন্তরের চক্ষু দিয়া তখনই দেখা যায় যখন অন্তরের চক্ষু খুলে যায় আর অন্তরের চক্ষু যাদের খুলে যায় তারা তো ওলি কামেল হইয়া যায় সুতরাং আমি যেদিন ঘুমের মধ্যে কিছু দেখেছিলাম আমার সেই দিনই তো আমার অন্তর্চক্ষু খুললা গেল তবে কি আমি সেই দিন থেকে অলিয়ে কামেল হইয়া গেলাম ইয়ার এক প্রশ্ন এই প্রশ্নের জবাবে লেখছেন অন্তর্চুকে দেখা আবার দুই প্রকার অন্তর্চুকে দেখা আবার দুই প্রকার একটা জাগ্রত অবস্থায় একটা ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় অন্তর্চুকে দেখলে এই দেখার নাম স্বপ্ন ঘুমন্ত অবস্থায় অন্তর চুকে দেখলে দেখার নাম স্বপ্ন জাগ্রত অবস্থায় অন্তর চুকে দেখলে এই দেখার নাম স্বপ্ন নয় এই দেখার নাম মুসাহাদা জাগ্রত অবস্থায় অন্তর চুকে দেখার নাম মুসাহাদা ঘুমন্ত অবস্থায় অন্তর চুকে দেখার জন্য ওলি হওয়া লাগে না কামিল হওয়া লাগে না মুমিন হওয়া লাগে না মুসলমান হওয়া লাগে না বেদিন কাফিরেও ঘুমন্ত অবস্থায় অন্তর চুকে দেখতে পারে কিন্তু জাগ্রত অবস্থায় অন্তর চুকে আল্লাহকে দেখতে হইলে অবশ্যই ওলিয়ে কামিল হওয়া লাগে বেশ কম বুঝে আসলো কিনা অন্তর চুকের দেখা কি সবারই একরকম না কোনোটা স্বপ্ন আর কোনোটা মুসাহাদা স্বপ্ন যুগে গুমের মধ্যে অন্তর চুকে কিছু দেখতে হইলে মুমিন হওয়া লাগে না কাফিরও দেখে কাফিরও দেখে হ্যাঁ অন্তর চুকে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে হইলে অবশ্যই ওলিয়ে কামিল হওয়া লাগে এবং সেই হওয়াটার পথ কি সেই হওয়ার একটা পথ আছে পথের কয়েকটা স্টেশন আছে সবগুলি স্টেশন পার হইলে আপনিও জাগ্রত অবস্থায় অন্তর চোখে আল্লাহকে দেখতে পাবেন এই পথগুলি কি কি প্রথম নম্বর পথ হইল প্রথম নম্বরের পথ হইল মুজাহাদা প্রথম নম্বর পথ হইল রিয়াজত দুই নম্বর ফত হইল মুজাহাদা পথের প্রথম স্টেশনের নাম হইল রিয়াজত দুই নম্বর স্টেশনের নাম হইল মুজাহাদা তিন নম্বর স্টেশনের নাম হইল মুরাকাবা চতুর্থ স্টেশনে গিয়েই আপনি অন্তর চোখে আল্লাহকে দেখবেন ওইটার নাম মুসাহাদা রিয়াজত মুজাহাদা মুরাকাবা মুসাহাদা জাগ্রত অবস্থায় অন্তর চোখে দেখার পথের চারটা স্টেশন আছে ফইলা স্টেশন স্টেশনটার নাম রিয়াজত দুই নম্বর স্টেশনের নাম মুজাহাদা তিন নম্বর স্টেশনের নাম মুরাকাবা চার নম্বর স্টেশনের নাম মুসাহাদা ওই চার নম্বর স্টেশনে গিয়েই আপনি অন্তর চুকে আল্লাহকে দেখতে পাবেন এই ব্যাপারে আরেকটু আলোচনা করতে পারি আপনারা মনোযোগে শুনবেন রিয়াজত কাকে বলে মুজাহাদা কাকে বলে মুরাকাবা কাকে বলে মুসাহাদা কাকে বলে বুজার পরে বুঝবেন অন্তর চুকে আল্লাহকে কিভাবে দেখা যায় এবং দেখতে গিয়া চার রকমের ব্যবধান হয় প্রথম পর্যায়ে যারা অন্তর চুকে আল্লাহরে দেখে তাদের নাম নবীগণ দ্বিতীয় পর্যায়ে যারা অন্তর চুকে আল্লাহরে দেখে তাদের নাম সিদ্দিকগণ তৃতীয় পর্যায়ে যারা অন্তর চুকে আল্লাহরে দেখে তাদের নাম শহীদগণ চতুর্থ পর্যায়ে যারা অন্তর চুকে আল্লাহরে দেখে তাদের নাম সালেহগন আপনারা এখানে যারা যারা বসে আছেন চতুর্থ নম্বর আল্লাহ দেখনেওয়ালা আপনারাও হতে পারেন এখানে যারা যারা বসে আছেন সবাই চতুর্থ নম্বরের আল্লাহ দেখনেওয়ালা আপনারাও হতে পারেন কিন্তু তিনটা স্টেশন পার হতে হবে কটা স্টেশন পার হওয়া লাগবে পয়লা নম্বর স্টেশনটার নাম রিয়াজত এবার বুঝুন রিয়াজত কি যত রকমের গুনার কাজ আছে যত রকমের পাপের কাজ আছে এইগুলির থেকে বেঁচে চলার জন্য একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটার নাম রিয়াজত গুনার কাছ থেকে বাঁচার জন্য ট্রেনিং লাগে যারা গুনার থেকে বাঁচার বাঁচার জন্য ট্রেনিং গ্রহণ করে নাই এরা নিজের ইচ্ছায় কোনোদিনও চিরস্থায়ী ভাবে গুনার থেকে বাঁচতে পারবেই না বুঝে থাকলে বলুন ইচ্ছা থাকলে এই গুণার থেকে বাঁচা যায় না গুণার থেকে বাঁচার জন্য ট্রেনিং আছে এই ট্রেনিং গ্রহণ না করা পর্যন্ত আপনারা গুণা পরিহার করে জীবন যাপন করতে পারবেন এই না একজন লোক থাকলে দাঁড়ায় বলতে পারেন আমি কোনো প্রশিক্ষণ গ্রহণ করি নাই আমি গুণার থেকে সারা জীবন বাঁচিয়া চলতে পারি আছেন কোনো বাহাদুর এর জন্য নাই গুণার থেকে বাঁচিয়া চলার জন্য ট্রেনিং আছে সেই ট্রেনিং গ্রহণ করতেই হবে গুণার থেকে বাঁচার জন্য যে ট্রেনিং আছে সেই ট্রেনিং যারা গ্রহণ করবে না এরা ইচ্ছা থাকা সত্ত্বেও গুণার থেকে বাঁচতে পারবে না এই ট্রেনিং এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীকে কুনজরে দেখা গুণা না সব সব না গুনা ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীকে দেখা গুনা এই গুণার থেকে বাসার সহজ ট্রেনিং কি আল্লাহ পাকরাবুল আলমিন ট্রেনিং কোর্স দিয়া কোরআনের আয়াতে বলেন আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে এর অর্থ কি ডান দিকে চাইলে গুণা হবে না বাম দিকে চাইলে গুণা হবে না উপর দিকে চাইলে গুণা হবে না সামান দিকে চাইলে গুণা হবে না আপনি ডান দিকে চাইয়া বিল্ডিং দেখেন কোনো গুণা হবে না বাম দিকে চাইয়া গাছ দেখেন কোনো গুণা হবে না সামান দিকে চাইয়া ফুলের বাগান দেখেন কোনো গুণা হবে না তাহলে ডান দিকে সেইয়া বিল্ডিং দেখলে যদি গুণা না হয় বাম দিকে সেইয়া গাছ দেখলে যদি গুণা না হয় সামন দিকে সেইয়া ফুলের বাগান দেখলে যদি গুণা না হয় আল্লাহ কেন পরিষ্কার ভাষায় কোরআনের আয়তে বলেন ইমানদার পুরুষদেরকে বলুন রাস্তায় চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে এটা একটা রিয়াজত এটা একটা রিয়াজত কি রিয়াজত তুমি যদি এটা অভ্যাস করতে পারো পথ চলার সময় দৃষ্টি নিচের দিকে দেখে যদি তুমি পথ চলার অভ্যাস করতে পারো তুমি বিল্ডিং দেখার জন্য ডান দিকে তাকাও না এটা যদি তোমার অভ্যাসে পরিণত হইয়া যায় তুমি গাছ দেখার জন্য বাম দিকে তাকাও না এটা যদি তোমার অভ্যাসে পরিণত হইয়া যায় তুমি ফুলের বাগান দেখার জন্য সামান দিকে তাকাও না এটা যদি তোমার অভ্যাসে পরিণত হইয়া যায় কোন ল্যাংটা নারীও তোমার সামান দিক দিয়া গেলে তোমার চক্ষু সেদিকে যাবে না ওই গুণার থেকে বাঁচার জন্য যে ট্রেনিং গ্রহণ করেছ এটার নাম রিয়াজত এটার নাম বুঝে থাকলে এবার বলুন পথ চলার সময় যে আল্লাহ কোরআনে আদেশ দিলেন দৃষ্টি নিচের দিকে রাখো এটা কি ডাইনে ডাইনে বামে চাইলে গুণা হয় না গুণার থেকে বাঁচার রিয়াজত এবার বুঝলেন রিয়াজত কারে কয় রিয়াজত বুঝে থাকলে বলুন তো এই গুণার থেকে বাঁচার মতো ট্রেনিং গ্রহণ না করলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও গুণার থেকে বাঁচতে পারবে পারবে না এই রিয়াজত হাসিল হওয়ার আগে আগে তুমি চেষ্টা করতেছো নিচের দিকে চাইয়া চলার তারপরও হঠাৎ তোমার অনিচ্ছা বসতি দৃষ্টি ওইদিকে চলে যায় দৃষ্টি ওইদিকে চলে যায় দৃষ্টি ওইদিকে চলে যায় এই অবস্থায় রিয়াজতের স্টেশন পার হওয়ার আগেই যদি কোনো বেফর্দা নারী তোমার চোখের সামনে পড়ে যায় যেহেতু আমি ডাইনে বাই তাকাই আমি নিচের দিকে চাইয়া আটি না ডাইনে বাই তাকাই কাজে কোনো বেহরদা নারী আমার ডাইনে আসলে আমি যখন ডাইনে তাকাইব তখন সেই নারীটা আমার চোখে পড়বে কিনা পড়বে তখন আসবে মুজাহাদার মুজাহাদার স্টেশন কিসের স্টেশন এখনের মুজা আদা কি হজরত আলী রাদি আল্লাহ তালানহু মোহাম্মদুর রসুল ইসলামকে জিজ্ঞাসা করেন ওগো আল্লাহ রসুল কোন ভিন্ন নারীর উপর যদি আমার দৃষ্টি পড়ে যায় তবুও কি আমি গুনাগার হব রসুল জবাবে বলেন ইয়া আলী লাকান নজরাতুল উলা লান নজরাতুল সানিয়া তোমার অনিচ্ছাবশত যে দৃষ্টি পড়ে গেল এর জন্য তোমার গুণা হবে না কিন্তু সাথে সাথে যদি তুমি দৃষ্টি ফিরে নিতে পারো একটা যুবক পুরুষের দৃষ্টিতে একটা যুবতী নারী পরে গেল সাথে সাথে দৃষ্টিটা ফিরাইয়া নেওয়া আরামদায়ক না কষ্টদায়ক এই কষ্টটা স্বীকার করার নাম মুজাহাদা এই কষ্টটা স্বীকার করার নাম এবার বলেন রিয়াজত বেশি কঠিন না মুজাহাদা বেশি কঠিন বুঝেন নাই কথা রিয়াজত কঠিন না মুজাহাদা কঠিন রিয়াজত মুড়েও কঠিন না রিয়াজত শুধু একটা অভ্যাসের নাম করে নিলেই আপনি গুড়ার থেকে বাঁচতে পারেন এই অভ্যাস যারা করে না এরা কঠিন স্টেশনের সম্মুখীন হয় এদের মুজাহাদা করতে হয় অর্ধ উলঙ্গ নারী আপনার চোখের সামনে পড়ে গেল উলঙ্গ নারী আপনার চোখের সামনে পড়ে গেল যুবতী নারী আপনার চোখের সামনে পড়ে গেল তখন দৃষ্টি ফিরাইয়া দেওয়া সহজ নয় অত্যন্ত কঠিন বড় কষ্ট হয় মনে বড় আঘাত লাগে সেই আঘাত সহ্য করেও যদি আপনি জাহান নামের আগুন আল্লাহকে ভয় করে দৃষ্টি ফিরাইয়া নিতে পারেন এই কষ্ট স্বীকার করার অবস্থাটার নাম হইল মুজাহাদা এই মুজাহাদার শিশি নাপতে পার হইয়া যাইতে পারলে যেই লোক সামনে উলঙ্গ যুবতী নারী পড়লেও সাথে সাথে দৃষ্টি ফিরাইয়া নিতে পারে এই কন্ট্রোলিং পাওয়ার যার অর্জন হইয়া গেল এই লোকটা জগতের সব কিছুর থেকে নিজের ধ্যান খেয়ালকে মুক্ত করিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে এই অবস্থাটার নাম মুরাকাবা এই অবস্থাটার নাম মুরাকাবা এই অবস্থায় মুরাকাবায় বসলে পরে যেমন ভাবে ঘুমাইলে আপনি অন্তর চুকে অনেক কিছু দেখতে পারেন ঠিক তেমনি ভাবে জাগ্রত অবস্থায় আপনি মুরাকাবায় বসলে আল্লাহ ফাকরাবুল আলমীকে দেখতে পারেন এই বিষয়টা বুঝাইয়া পৃথিবীর বিখ্যাত দার্শনিক অলি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি বলেন চশমে বান্দা গুশে বান্দা লাভবে বান চশমে বন্দা গুশে বন্দা লব্বে বন গর গর্ণবিনী নূরে হকবর মা বেখান তোমার চামড়ার চক্ষুকে হারাম জিনিস দেখার থেকে বন্ধ করো তোমার চামড়ার কানকে হারাম আওয়াজ শোনার থেকে বন্ধ করো তোমার চামড়ার মুখটাকে হারাম খাদ্য থেকে বন্ধ করো রিয়াজত মুজাহাদা মুরা কাবা হাসিল হবে অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পাবে এই ওয়াজগুলি আমি কোন সমাজে বসে বসে করতেছি যে সমাজের মানুষ গড়ে নিজের গড়ের কোনায় বসে বসে যখন উলঙ্গ নারী দেখার সুযোগ না পায় তখন অন্তত সেই নারীর ল্যাংটা ছবিটাও যেন গড়ের ভিতরে দেখা যায় তার জন্য গড়ের কোনায় টেলিভিশন ফিট করে আছে। বেফরদানারি তো রাস্তায় বের হলে আমার চোখের সামনে পড়বে আমার ঘরের ভিতরে তো কোনো বেফরদানারি আমি পাবো না সেখানে অন্তত বেফরদানারি না পাইলেও বেফরদানারির ল্যাংটা ছবিটা যেন দেখা যায় এই জন্য আমার ঘরের কোনায় টেলিভিশনটা ফিট করা আছে এমন সমাজে আমি এমন একটা ওয়াজ করলাম এটা কি ফিট এই ওয়াজটা কি এই সমাজের জন্য ফিট না আনফিট এটা তো আনফিট একটা ওয়াজ হইল আমি বুঝি এটা একটা আনফিট ওয়াজ হইলো যে সমাজের যুবক পুরুষেরা রাস্তায় গিয়া রাস্তায় গেলে পরে ভিন্ন নারী দেখার দেখার প্রশ্ন নিজের ঘরের ভিতরে একা একা বসা থাকলে ভিন্ন নারী উলঙ্গ নারী অর্ধ উলঙ্গ নারী দেখার কোনো সুযোগই হয় না সেখানেও যেন ভিন্ন নারী উলঙ্গ নারী অর্ধ উলঙ্গ নারীর ছবিটা অন্তত দেখা যায় তার ব্যবস্থাটা মুসলমানের ঘরের কোনায় কোনায় ফিট করা আছে এমন জায়গার মধ্যে আমি আল্লাহ দেখার ওয়াজ করতেছি এটা কি ওয়াজ হইলো ফিট হইব নিয়ে গেল এই জন্য আল্লামা জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলহি চিরকালের জন্য মূলনীতি নির্ধারণ করিয়ে দিয়া গেছেন চশমে বন্দ গুসে বন্ধ লব্যে বন গরনাবিনি নূরে হক বর্মা বেখন হারাম জিনিস দেখার থেকে যদি চুখ বন্ধ করতে পারো তাহলে তোমার রিয়াজত হাসিল হইতে পারে মুরাদ মুজাহাদা হাসিল হইতে পারে মুরাকাবা হাসিল হইতে পারে অন্তর চোখে তুমি আল্লাহকে দেখতে পারো আমার কথা বুঝে থাকলে এবার বলেন আমাদের বর্তমান সমাজের মুসলমানদেরকে আল্লাহ দেখা বোঝানি কঠিন কেন বুঝেন নাই প্রশ্নের জবাবটা আমাদের বর্তমান সমাজের মুসলমানদের আল্লাহ দেখা বোঝানি কঠিন কেন কারণ আল্লাহ দেখার রাস্তাগুলি সে নিজের হাতে বন্ধ করে দিয়েছে আল্লাহ দেখার রাস্তাগুলি নিজের হাতে বন্ধ করে দিয়েছে এই জন্য এই সমাজের মুসলমানদেরকে আল্লাহ দেখা বোঝানি বড় কঠিন তো মুফাসির কেরাম তফসিরের কিতাবে লিখেছেন চার দল মানুষ অন্তর চুকে আল্লাহকে দেখতে পারে কত দল প্রথম দলের নাম নবীগণ দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ তৃতীয় দলের নাম শহীদগণ চতুর্থ দলের নাম সালেহগণ এবার চার দলের ব্যবধান তফসিরের কিতাবে লেখা আছে যে সমস্ত লোকে অন্তর চুকে আল্লাহকে দেখে ডাইরেক্ট এবং নিকটবর্তী তাদের নাম নবীগণ ডাইরেক্ট এবং নিকটবর্তী আপনারা আমার চেহারা দেখতেছেন কিনা আয়নার মাধ্যমে না ডাইরেক্ট নিজের চেহারাটাও ডাইরেক্ট দেখেন নিজের চেহারাটাও ডাইরেক্ট দেখেন নিজের চেহারা দেখতে গেলে মাধ্যম লাগবে কিনা কিসের মাধ্যম আয়নার মাধ্যম তাহলে দেখা দুই রকম আছে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট আল্লাহ দেখা দুই রকম আছে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট আল্লাহকে যারা ডাইরেক্ট দেখে অন্তর চোখে নিকটবর্তী অবস্থায় এদের নাম নবীগণ আল্লাহকে যারা ডাইরেক্ট দেখে দূরবর্তী অবস্থায় এদের নাম সিদ্দিকগণ আল্লাহকে যারা অন্তরকে আয়না বানাইয়া সেই আয়নার মাধ্যমে দেখে নিকটবর্তী অবস্থায় এদের নাম শহীদগণ আল্লাহকে যারা ইনডাইরেক্ট দেখে অন্তরকে আয়না বানাইয়া দূরবর্তী অবস্থায় তাদের নাম সালেহগণ এই হইল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সাল সালেগণের আধ্যাত্মিক পরিচয় এই চার দল মানুষ যে পথে জীবন যাপন করেছে দুনিয়ায় এই পথে যারা জীবন যাপন করবে দুনিয়ার যে কোনো মানুষ এই পথে সুধা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার এই সুজাফতের দুয়াটাই সুরায় ফাতেহার মূল আলোচ্য বিষয় এই বিষয়টাই ত্রিশ পারা কোরআনে আল্লাহ পাক আলমিন বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুরায় ফাতেহার তফসিরের আলোকে তিসপাড়া কোরআনের মূল বিষয়বস্তু বুঝার সেই বিষয়বস্তু হাসিল করার এবং সুজা পথে জান্নাতে পৌঁছার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়াতে শামিল হয়ে যাবেন মাসিক দাওয়াত নামে একটা মূল্যবান পত্রিকা হুজুর বাইর করেন এই পত্রিকাতে আমি দেখছি এই বর্তমান সংখ্যাতে অনেক মূল্যবান জরুরি কথাবার্তা আছে আপনারা যাওয়ার সময় সংগ্রহ করিয়ে নিয়ে যেতে পারবেন নেবেন নিলে উনার তেমন কোনো ফায়দা হবে না আপনাদের ফায়দা হবে মাসিক দাওয়াত নামে একটা পত্রিকা হুজুরের প্রকাশিত হুজুরের সম্পাদিত এই পত্রিকাটার মধ্যে অনেক জরুরি কথা আপনাদের জানার মতো আছে যাওয়ার যাওয়ার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন